إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমরা যে কিতাবটি এখানে নির্বাচন করেছি সেটা হচ্ছে শেখ আবি মোহাম্মদ আসিম আল মাকদিসি কর্তৃক রচিত ডেমোক্রাতিয়াত দিন অর্থাৎ ডেমোক্রেসি বা গণতন্ত্র একটি দিন এই কিতাবটি আমরা নির্বাচন করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব এখানে তিনি এই বইয়ের নামটি এখানে গণতন্ত্র একটি দিন আর তো দিন কেন নির্বাচন করলেন আসলে ইসলাম যেমন আল্লাহ তালার তরফ থেকে একমাত্র মনোনীত দিন ইসলাম আল্লাহ যেরকম বলেছেন অমাইয়াবতাবি ওয়াইরাল ইসলামী দিন আমি ফালাই যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন অনুসন্ধান করবে তার থেকে এটা কখনোই গ্রহণ করা হবে না তো ইসলাম যেমন একটা দিন আল্লাহর তরফ থেকে আসা পরিপূর্ণ দিন কেয়ামত পর্যন্ত তো এটার পাশাপাশি বাতিল একটি মিথ্যা একটি ভ্রান্ত একটি দিন হচ্ছে ডেমোক্রেসি ডেমোক্রেসি গণতন্ত্র এই উপলব্ধি মুসলমানদের আজকে নাই অনেকেই এই সত্যটি বুঝতে পারে না তো লেখক এই জন্য এই কিতাবের নাম নির্বাচন নির্বাচন করেছেন যে ডেমোক্রেসি গণতন্ত্র হচ্ছে একটা দিন একটা বাতিল জীবন ব্যবস্থা এখানে তিনি কোরআন এবং সুনার আলোকে তুলে ধরেছেন গণতন্ত্রের ভ্রান্তির ভ্রান্ত দিকসমূহ তো আমরা এখানে কিতাবটি কাবার করব এখানে কিছু বিষয় উল্লেখ করা জরুরি সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা সংক্ষেপ করব কিতাবের কিছু কিছু অংশ সংক্ষেপ করব এই জন্য যে তিনি আরবের প্রেক্ষাপটে কিছু বিষয় তুলে ধরেছেন যেটা আমাদের এই অঞ্চলের জন্য বেশি জরুরি নয় সেজন্য আমি জরুরি মনে করিনি সেজন্য এই অংশটি আমি সংক্ষেপ করব ইনশাআল্লাহ আর স্থানে স্থানে যেখানে প্রয়োজন মনে করব সেখানে কিছু বিষয় কিছু উল্লেখযোগ্য বিষয় এখানে বাস্তবতার প্রেক্ষাপটে উল্লেখ করব লেখকের কথাকেই আরও তাকিদ দেওয়ার জন্য এটাকে আরও ব্যাখ্যা করার জন্য ইনশাআল্লাহ আমা তফিক ইল্লা বিল্লাহ প্রথমে আমরা শুরু করব লেখকের ভূমিকা থেকে আল্লাহ তালার প্রশংসা এবং রসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি সলাৎ এবং সালাম প্রেরণের পর তিনি এখানে বলেন যে সিরকি শাসন ব্যবস্থার সংসদীয় নির্বাচন যখন আসন্ন ঠিক তখনই আমাকে এই বইটা লেখার দায়িত্ব দেওয়া হয় তো এমন একটা সময় যে গণতন্ত্রের ফিতনায় যখন মানুষ পড়ে আছে সেই সময় যখন এই গণতন্ত্রের ফিতনায় মানুষ মোহগ্রস্ত হয়ে আছে ঠিক সেই সময় আমাকে এই বইটি লেখার দায়িত্ব দেওয়া হয় তো গণতন্ত্রকে তারা কখনো বিভিন্ন রকমের নামে নামকরণ করে থাকে এটাকে বৈধতা দেওয়ার জন্য যেমন বলে থাকে যে এটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা এটা হচ্ছে সম অধিকার বা এরকম কিছু কথা তারা বলে থাকে আবার তারা মাঝে মাঝে এমন কিছু যুক্তি উপস্থাপন করে যেটা আপাত দৃষ্টিতে মনে হয় যে গণতন্ত্র একটা বৈধ মতবাদ তো এই জিনিসগুলো তারা করে থাকে যে বিভিন্ন যুক্তিগুলা দিয়ে থাকে আসলে তারা অনেক ক্ষেত্রে লেখক বলেন যে এটা স্বার্থ সিদ্ধি করার জন্য স্বার্থ উদ্ধার করার জন্য এবং ব্যক্তিগত উদ্দেশ্য উদ্দেশ্য হাসিলের জন্য এটা করে থাকে তো আমি এখানে এইটাও বলতে চাই যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ উদ্দেশ্য হাসিলের জন্য করার সাথে সাথে অনেক ক্ষেত্রে তারা অজ্ঞত এক্ষেত্রে অজ্ঞ রয়েছে অনেকে এটাও একটা উল্লেখযোগ্য বিষয় যে অজ্ঞতা সত্ত্বেও বিভিন্ন ভ্রান্ত যুক্তি তারা দিয়ে থাকে যেটা তাদের কাছে সৌন্দর্যমণ্ডিত তো এখানে লেখক বলেন যে তারা আসলে এসব যুক্তি উপস্থাপনের মাধ্যমে কি করে তারা সত্যের সাথে মিথ্যার আলোর সাথে অন্ধকারের ইসলামের এককত্ব বা তহিদের সাথে গণতন্ত্রের শিরকি ব্যবস্থার মিশ্রণ ঘটায় আল্লাহ তালার সাহায্য নিয়ে আমরা তিনি বলেন যে আমরা এসব যুক্তি খণ্ডন করেছি প্রমাণ করেছি যে গণতন্ত্র এটা একটা জীবন ব্যবস্থা দিন তবে এটা আল্লাহ প্রদত্ত দিন বা জীবন ব্যবস্থা নয় এটা আল্লাহ প্রদত্ত দিন বা জীবন ব্যবস্থা নয় শির্কের কেন্দ্রস্থল হচ্ছে এই সংসদ ভবন এই শির্ক শিরকি যে আকিদা বিশ্বাস এটার একটা নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে সংসদ ভবন আমাদের জীবনে তৌহিদ বাস্তবায়ন করতে হলে ওই সমস্তকে অবশ্যই বর্জন করতে হবে অর্থাৎ এই গণতন্ত্র সংসদ এগুলাকে অবশ্যই বর্জন করতে হবে যদি আমরা কি হতে চাই আমাদের জীবনে তৌহিদ বাস্তবায়ন করতে চাই আল্লাহর একত্র বাস্তবায়ন করতে চাই কারণ এটা হচ্ছে আল্লাহর হক আমাদের প্রতি আমাদের প্রতি আল্লাহর হক হচ্ছে আমরা এককভাবে আল্লাহর ইবাদত করবো এবং আল্লাহর সাথে কাউকে শরিক করব না তো এই যে আল্লাহর হক এটা বাস্তবায়ন করার জন্য লেখক বলতেছেন যে এখানে আমাদেরকে অবশ্যই অবশ্যই গণতন্ত্রকে পরিত্যাগ করতে হবে এটাকে বর্জন করতে হবে যারা গণতন্ত্রের অনুসারী গণতন্ত্রের যারা প্রবক্তা গণতন্ত্রকে যারা এখানে প্রতিষ্ঠা করতেছে গণতান্ত্রিক সংসদীয় নির্বাচনে যারা অংশগ্রহণ করতেছে অবশ্যই তাদেরকে আমাদের শত্রু হিসেবে গণ্য করা উচিত আমরা অবশ্যই তাদেরকে ঘৃণা করব তাদের বিরুদ্ধে জিহাদ অব্যাহত রাখব তাদেরকে পর্যদস্ত করা পর্যন্ত তাদেরকে পর্যদস্ত করব ইনশাআল্লাহ এটা হচ্ছে লেখকের কথা তিনি বলেন যে গণতন্ত্র একটা সুস্পষ্ট শিরকি মতাদর্শ গণতন্ত্র একটা শিরকি সুস্পষ্ট শিরকি মতাদর্শ এবং এটা হচ্ছে নির্বেজাল কুফরি যে ব্যাপারে আল্লাহ আমাদেরকে তার কিতাবে সতর্ক করেছেন এবং তার রসুল সাল্লাহ আলাইসাল্লাম সারা জীবন এইসব তাগুদদের মিথ্যা উপাস্যদের বাতিল উপাস্যদের বিরুদ্ধে সংগ্রাম করে গিয়েছেন জিহাদ করে গিয়েছেন লেখক এখানে আহ্বান করে বলেন তাই ওহে তৌহিদবাদী তৌহিদের অনুসারী আল্লাহর একত্বের অনুসারী ভাইয়েরা আপনারা অটল থাকেন যে নবীর প্রকৃত প্রকৃত উত্তরস্বরী রূপে প্রকৃত ওয়ারিস রূপে প্রকৃত অনুসারী রূপে এবং যারা গণতন্ত্র এবং এর অনুসারী গণতন্ত্রের যারা প্রবক্তা গণতন্ত্রের কে যারা বাস্তবায়ন করতেছে তাদের বিরুদ্ধে যারা সংগ্রাম করতেছে তাদের তাদের সাথে সাহায্যকারী হন নিজের জীবনকে সাজান তাদেরকে অনুসরণ করার জন্য যারা আল্লাহ এবং তার রসুলকে রসুলের বিধানকে প্রয়োগ করে থাকে এখানে লেখক আহ্বান করতেছেন যারা আল্লাহ আল্লাহ রসুলের বিধানকে প্রতিষ্ঠা করে করার জন্য চেষ্টা করতেছে সংগ্রাম করতেছে এটার জন্য আত্মত্যাগ করতেছে কুরবানি করতেছে তাদের সাথে সাহায্যকারী হওয়ার জন্য তাদেরকে নুসরাত দেওয়ার জন্য রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এই পদ সম্পর্কে বলেছেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি জাহিরিনা আলাল হক লা ইয়াদুরহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মার মধ্যে আমার উম্মাতের মধ্যে একদল লোক থাকবে যারা আল্লাহর আদেশ পালন করতে থাকবে এবং যারা তাদেরকে ত্যাগ করবে অথবা তাদের বিরুদ্ধাচরণ করবে কেউই তাদের ক্ষতি করতে পারবে না যতক্ষণ না কি হয় পূর্ব নির্ধারিত সময় উপস্থিত হয় অর্থাৎ আমরুল্লাহ মানে কেয়ামত সংগঠিত হয় লেখক বলতেছেন তাদের সাহায্যকারী হওয়ার জন্য এদেরকে বলা হয় তাইফা আল মনসৌরা সাহায্যপ্রাপ্ত দল যারা কেয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে ছোট্ট একটা দল যারা সব সময় হকের উপর থেকে কি করবে কিতাল চালিয়ে যাবে আল্লাহর রাস্তায় জিহাদ চালিয়ে যাবে যারা তাদের বিরোধিতা করবে তারা তাদের কোনো ক্ষতিই করতে পারবে না তো অবশ্যই আমাদের সময়েও সেই দলটি উপস্থিত রয়েছে সর্বকালেই থাকবে এটা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের ওয়াদা এবং এটা অবশ্যই আমরা বাস্তব বাস্তবিক রূপেই দেখতে পাই তো আমাদের উচিত হচ্ছে সেই দলেরই সাহায্যকারী হওয়ার লেখক এখানে তাদেরই সাহায্যকারী হওয়ার জন্য আহ্বান করেছেন অতপর তিনি আল্লাহর কাছে দোয়া করেন যে জা আলানিল্লাহু ইয়া কামিন হুম আল্লাহ আমাকে এবং আপনাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন আলহামদুলিল্লাহ আউ্লান এই লেখকের ভূমিকা সমাপ্ত অতপর প্রথম অধ্যায় অধ্যায়ের শিরোনাম হচ্ছে যে সৃষ্টি এই যে সমস্ত সৃষ্টি আল্লাহ যে কিতাব নাজিল করলেন সব কিছু সৃষ্টি করলেন ইব্রাহিম আলাহ ইসলামের যে মিল্লাত যে দাওয়াত এটার মূল উদ্দেশ্য কি এটার মূল উদ্দেশ্য কি এবং সবচেয়ে মজবুত হাতল কি এই প্রসঙ্গে এই অধ্যায়টি লেখক নিয়ে এসেছেন তিনি বলেন যে প্রত্যেকেরই জানা উচিত আল্লাহ হচ্ছেন সমস্ত বস্তু এবং প্রাণীর সৃষ্টিকর্তা আল্লাহ তালা হচ্ছেন সমস্ত বস্তু এবং সৃষ্টির সমস্ত প্রাণীর সৃষ্টিকর্তা আল্লাহ তালা আদমের সন্তানকে আদম সন্তানকে নামাজ জাকাত অন্য যে কোনো ধরনের ইবাদত জানা এবং পালন করার পূর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আদেশ দিয়েছেন তা হচ্ছে কেবল এক আল্লাহর প্রতি ইমান আনা এবং তাকে ছাড়া যাদের ইবাদত করা হয় তাদেরকে বর্জন করা অর্থাৎ তাদের প্রতি নামাজ রোজা হজ জাকাত সমস্ত কিছুর পূর্বে এ ব্যাপারে জানা অথবা আমল করার পূর্বে যে বিষয়টা সর্বপ্রথম বান্দার প্রতি ওয়াজিব সর্বপ্রথম জানা জরুরি যেটা বাস্তবায়ন করা জরুরি সেটা হচ্ছে এক আল্লাহর প্রতি ইমান আনা এবং আল্লাহকে ছাড়া যাদের ইবাদত করা হয় বাতিল মাহবুদ যারা যারা তাওয়াগিত রয়েছে মিথ্যা মাহবুদ রয়েছে তাদেরকে অস্বীকার করা তাদেরকে বর্জন করা তাদেরকে পরিত্যাগ করা লেখক বলতেছেন এই কারণেই আল্লাহ সমস্ত জীব সৃষ্টি করেছেন নবীদেরকে পাঠিয়েছেন কিতাব নাজিল করেছেন জিহাদ এবং শাহাদতের আদেশ দিয়েছেন এই কারণে আল্লাহ তালা দিয়েছেন অর্থাৎ ওই জিনিসটিকে বাস্তবায়ন করার জন্য এক আল্লাহর প্রতি ইমান আনা এবং সমস্ত বাতিল মাবুদকে অস্বীকার করার জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত কিছুকে নবীদেরকে পাঠাইছেন তিনি এই জন্য কিতাব নাজিল করেছেন জিহাদ এবং শাহাদতের আদেশ দিয়েছেন এ কারণেই লেখক বলছেন যে রহমানের অনুসারী এবং শয়তানের অনুসারীদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়েছে আল্লাহর প্রতি ইমান এবং তাগুদদেরকে বাতিল মাহবুদদেরকে অস্বীকার কারণে অস্বীকার করার কারণেই তাদের মধ্যে এই দুই দলের মধ্যে রহমানের অনুসারী আর শয়তানের অনুসারীদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে সৃষ্টি হয়েছে এ আর এই জন্যই এটার কারণেই দারুল ইসলাম ইসলামের ভূমি এবং খেলাফত প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ তালা বলেছেন অমা খলাকুল জিন্না ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র লিয়াবুদুন শুধু আমার ইবাদত করার জন্য আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য আই লিয়হেদুন অর্থাৎ আমারই একত্বকে মেনে নেওয়ার জন্য আল্লাহ তালার একত্বকে আল্লাহ তালা একমাত্র মাবুদ হিসাবে ইবাদতযোগ্য ইলা হিসাবে গ্রহণ করার জন্য এটার জন্যই মানুষ এবং জিনকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন যেন তারা এককভাবে শুধু আল্লাহর ইবাদত করে আল্লাহ তালা অন্য আয়তে বলেছেন ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت নিশ্চয় আমি প্রত্যেক জাতির কাছে রাসুল পাঠিয়েছি এই নির্দেশ দেবার জন্য যে আনি আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো অজতানিবুত এবং সমস্ত তাগুদ থেকে সমস্ত বাতিল মাবুদ থেকে দূরে থাকো বর্জন করার জন্য তিনি বলতেছেন সমস্ত জাতির কাছে আল্লাহ তালা বলছেন রাসুল পাঠাইছেন উদ্দেশ্য কি যাতে তারা একমাত্র আল্লাহর ইবাদত করে এবং সমস্ত বাতিল মাবুদকে অস্বীকার করে বর্জন করে তাদেরকে পরিত্যাগ করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কোনো মাবুদ নাই এই যে এটা বিশ্বাস এই কথার প্রতি বিশ্বাস এটাই হচ্ছে ইসলামের ভিত্তি এটাই হচ্ছে ইসলামের মৌলিক ভিত্তি এটা ছাড়া কোনো কোনো প্রকার দোয়া নামাজ রোজা জাকাত হজ জিহাদ অন্য কোনো ইবাদতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এই বাণীতে এই কালিমাতে ইমান আনা ব্যতীত কেউই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না কারণ এটাই হচ্ছে একমাত্র হাতল যার প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন তার অনুসারীদের যা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে অন্য কোনো হাতল অন্য কোনো কিছুই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে সক্ষম নয় বলেছেন কত্তাবাইয়ানা রুশ তুমিনাল ওয়াই فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام له নিশ্চয়ই সঠিক পথ ভ্রান্ত পথ থেকে আলাদা হয়ে গেছে যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে মিথ্যা মাবুদদেরকে অস্বীকার করবে বর্জন করবে এবং আল্লাহতে বিশ্বাস করবে আল্লাহর প্রতি ইমান আনবে সে এমন এক মজবুত হাতল ধরবে যা ভাঙবার নয় যা কখনো ভাঙবে না লাং ফিসম আলাহ আল্লাহ বলছেন যে কখনো এটা কি হবে না এটা ভাঙবে না এই যে সেই রশ্মিকে ধরলো আঁকড়ে ধরলো এটা কখনো ভাঙবে না আল্লাহ তালা অন্য আয়তে বলতেছে আল্লাহ তালা বলেছেন আল্লাহ দিন আজ তানাবু তুতা যারা তাগুতকে বর্জন করে তাদের ইবাদত থেকে দূরে থাকে এবং আল্লাহর অভিমুখী হয় তাদের জন্য রয়েছে সুসংবাদ অতএব সুসংবাদ দাও আমার বান্দাদেরকে যারা তাগুদকে বর্জন করে তাদের ইবাদত থেকে দূরে থাকে মিথ্যা মাহবুদদেরকে বর্জন করে তাদের ইবাদত থেকে দূরে থাকে এবং আল্লাহ তালার অভিমুখী হয় আল্লাহ বলছেন সেই বান্দাদেরকে আমার সেই বান্দাদেরকে সুসংবাদ দাও সেই বান্দাদের জন্য রয়েছে সুসংবাদ সুতরাং আমার সেই বান্দাদেরকে সুসংবাদ দাও এখানে লক্ষ্য করুন যে আল্লাহ তার প্রতি ইমান আনার পূর্বে সকল মিথ্যা উপাস্যদেরকে সমস্ত মিথ্যা মাহবুদদেরকে তাগুদদেরকে অস্বীকার করার কথা বলেছেন এই এই আয়াত আমাদেরকে দেখাচ্ছে যে কিভাবে আল্লাহ তালা তার প্রতি ইমান আনার পূর্বে সমস্ত বাতিল ইলাদেরকে অস্বীকার করার কথা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নাই প্রকৃত ইলাহ নাই ইবাদতযোগ্য এই এই কালিমার মাধ্যমে এই বাণীর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে তৌহিদের নির্দেশ দিয়েছেন আল্লাহর একত্রের নির্দেশ দিয়েছেন যা নির্দেশ করে মজবুত হাতলের সবচেয়ে বড় বিষয় সম্পর্কে অর্থাৎ কেউই সত্যিকার ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে অন্য সকল বাপ বাতিল উপাস্যকে চূড়ান্ত এবং পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করে সমস্ত বাতিল মাবুদকে অস্বীকার না করলে সে পুরোপুরি ইমানদার হতে পারবে না সেই বাতিল মাবুদগুলো উপাস্যগুলো যাদের সাথে কুফরি যাদের সাথে কুফরি করতে হবে যাদেরকে অস্বীকার করতে হবে যাদের ইবাদত থেকে দূরে থাকতে হবে সেগুলো কেবল পাথর মূর্তি গাছ বা কবর নয় বরং সাথে সাথে মিথ্যা ইলার আওতাভুক্ত বিষয় আরো অনেক বেশি অর্থাৎ আরো অন্যরাও মিথ্যা মাবুদ হতে পারে মিথ্যা ইলাহ হতে পারে যেমন এদের মধ্যে পড়ে মিথ্যা মাবুদদের মধ্যে পড়ে প্রত্যেক জীব বা জড় প্রত্যেক জীব বা জড় যেগুলোর ইবাদত করা হয় এবং আল্লাহ তালাকে বাদ দিয়ে এবং তারা ইবাদত গ্রহণে সন্তুষ্ট থাকে যদি তারা এই ইবাদতে সন্তুষ্ট থাকে এবং তাদের ইবাদ দেওয়া হয় এবং এটাতে সন্তুষ্ট থাকে তাহলে সেই এই মিথ্যা মাবুদের তালিকায় চলে আসবে যখন কোনো সৃষ্টি নিজের আত্মার উপর জুলুম করে তখন সে আল্লাহর বেঁধে দেওয়ার সীমা অতিক্রম করে আল্লাহ ছাড়া অন্য ইলায়ের ইবাদত করা এরূপ জুলুমেরই অন্তর্ভুক্ত এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুমের অন্তর্ভুক্ত এই ইবাদতের মধ্যে আছে ইবাদতগুলা যেগুলো আল্লাহ তালা নির্দেশ করেছেন যেমন সিজদা করা ইবাদত রুকু করা দোয়া করা কসম করা জবাই করা এগুলো হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত সাথে সাথে এই ইবাদতগুলোর পাশাপাশি আইন প্রণয়ন করার ক্ষেত্রে যাকে মান্য করা হবে এটাও এক ধরনের ইবাদত আইনকে মান্য করা বিধানকে মান্য করা সেটাও একটা ইবাদত কারণ এটা একটা অনেক বড় ইবাদত আল্লাহ তালা আহলে কিতাবদের সম্পর্কে ইহুদিয়া এবং নাসারাদের সম্পর্কে বলেছেন ইত্তাহাজু আহবারহম রুহবানাহুম আর যে তারা আল্লাহকে বাদ দিয়া তাদের পণ্ডিত এবং সংসার বিরাগী যে দরবেশরা আছে তাদেরকে কি করেছে আর বাব মানে বহু রব হিসাবে গ্রহণ করেছে আল রবের পাশাপাশি তাদেরকে রব হিসেবে গ্রহণ করেছে যদিও লেখক বলতেছেন যে যদিও তারাই তাদের যে পণ্ডিত এবং সংসার বিরাগীরা আছে তাদেরকে সেজদা করে নাই তার তাদের ধর্মযাজকদের সামনে মাথা নত করে নাই কিন্তু তারা হালালকে হারাম এবং হারামকে হালাল করা সংক্রান্ত বিষয়ে বিধান মেনে নিয়েছে এবং অনুসরণ করেছে অর্থাৎ এই সন্ন্যাসী এবং দরবেশরা গির্জার পাদ্রীরা তারা কি করত আল্লাহর দেওয়া কিতাবের নির্দেশনাকে পরিবর্তন করত হালালকে হারাম করত হারামকে হালাল করত আর মানুষ এগুলোকে মেনে নেওয়ার কারণে আল্লাহর বিধানকে বাদ দিয়ে তাদের পরিবর্তিত বিধানকে মেনে নেওয়ার কারণে আল্লাহ তালা সেখানে তাদেরকে বলেছেন যে তারা আল্লাহকে বাদ দিয়ে রব হিসাবে তাদেরকে নিয়েছে তো এখানে আমি বলতে চাই আমাদের এই যে সংসদ সদস্যরা যাদেরকে নির্বাচন করানো হচ্ছে যাদেরকে নির্বাচন করা হচ্ছে তাদের মৌলিক এবং অন্যতম কাজ হচ্ছে বিধান প্রণয়ন করা আইন প্রণয়ন করা বিল পাশ করা বিভিন্ন আইন প্রণয়ন করা যেটার মাধ্যমে দেশ চলবে তো আল্লাহ তালা তো বিধান দিয়ে দিয়েছেন তিনি তো একমাত্র হুকুমের মালিক বিধানের মালিক তো এরা যে আল্লাহর এই বিধানগুলোকে পরিবর্তন করতেছে যেমন সুদ আল্লাহ হারাম করেছেন তারা বৈধ করতেছে যেমন আল্লাহ তালা জেনা বৃত্তি হারাম করেছেন জেনা ব্যবচার হারাম করেছেন ওরা তা এগুলার বৈধতা দিয়েছে লাইসেন্স দিয়েছে আল্লাহ তালা চুরির শাস্তির বিধান নির্ধারণ করেছেন হাত কাটা তারা এটাকে পরিবর্তন করে জেল জরিমানা নির্ধারণ করেছে তো এই যে বিধানগুলো পরিবর্তন করলো তো এইটার কারণে যদি তাদের এই আনুগত্য করা হয় তাদের এই বিধানকে মানা হয় ইহুদি খ্রিস্টানরা যেরকম তাদের সন্ন্যাসী এবং পণ্ডিতদেরকে রব হিসাবে বানায় নিয়েছিল আল্লাহ তালা তাদেরকে আর বাপ বলে বলেছেন যে তারা আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রব হিসাবে গ্রহণ করছিল আজকের দিনে যারা তাদেরকে এভাবে অনুসরণ করবে যাদের এই হালাল হারাম পরিবর্তনগুলো মানবে অনুরূপ শাস্তি তাদেরও হবে অনুরূপ সমস্যা অনুরূপ আখ্যা তাদেরকেও দেওয়া হবে যে আল্লাহকে বাদ দিয়া এসব সংসদ সদস্যদেরকে মিথ্যা রব হিসাবে গ্রহণ করেছে আর বাব রূপে গ্রহণ করেছে লেখক বলেন যে কি কারণে সেখানে তাদেরকে আরবাব বলা হয়েছে কারণ হচ্ছে বিধানের ক্ষেত্রে আনুগত্য এক ধরনের ইবাদত বিধানের আনুগত্য করা এক ধরনের ইবাদত যা একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট যেহেতু একমাত্র আল্লাহ হচ্ছেন একমাত্র সত্তা যিনি বিধান দিতে পারেন বিধান একমাত্র আল্লাহ তালাই দিতে পারেন এই ক্ষমতা এই অধিকার একমাত্র আল্লাহ তালারই আছে কারণ এই আসমান জমিন আল্লাহ তিনি এটাকে সৃষ্টি করেছেন বিধান দানের অধিকার অবশ্যই অবশ্যই আল্লাহ তালার লেখক বলেন যে সুতরাং যে আল্লাহ ব্যতীত অন্য কারো আইন বাস্তবায়ন করার প্রচেষ্টা চালায় সে সে বস্তুতে একজন মুশ্রিক এর প্রমাণস্বরূপ মোহাম্মদ সাল্লাহ আলহিহাস্লামের সময়ের ওই ঘটনাকে উল্লেখ করা যায় যখন একটা মরা ছাগল নিয়ে আর রহমান অর্থাৎ আল্লাহর বান্দা এবং শয়তানের অনুসারীদের মধ্যে বিবাদ হয় মুশ্রিকরা যুক্তি দ্বারা মুসলিমদেরকে বোঝাতে চাচ্ছিল যে ছাগলটা আসলে প্রকৃতভাবে বা নিজে নিজে মারা যায় তার মধ্যে এবং মুসলিমদের জবে করা ছাগলের মধ্যে কোনো পার্থক্য নাই তারা দাবি করতেছিল যে মৃত ছাগলটাকে আল্লাহ তালাই জবাই করছে মুশ্রিকরা দাবি করতেছিল এই মরা ছাগলটিকে আল্লাহ তালা জবাই করছে তখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা হুকুম জারি করেন আল্লাহর আয়াত নাজিল হয় আল্লাহ তালা আয়াত নাজিল করেন যে ওয়াইন আতা তুমুহুম ইন্না কুমলা মুশরিকুন অর্থাৎ যদি তুমি তাদের আনুগত্য করো তাদের কথা মতো চলো তবে অবশ্যই তুমি মুশরিক হবে সুতরাং ইলা বা উপাস্য মাবুদ শব্দটি দ্বারা এমন সব লোকদেরকে বোঝায় যারা আল্লাহর পাশাপাশি নিজেকে বিধানদাতা আইন প্রণেতা বা সংসদ প্রতিনিধি এমপি রূপে স্থান করে নেয় কারণ এ সকল পদ তাদেরকে আল্লাহ তালা নাজিরকৃত বিধানের পরিপন্থী বিধান প্রতিষ্ঠা করার ক্ষমতা দেওয়া হয় আর যারা তাদেরকে এ সকল পদে নির্বাচিত করে ভোট দেয় অথবা অন্য কোনো রূপে সমর্থন করার মাধ্যমে তারা যদি জেনে বুঝে করে এবং পরিষ্কারভাবে জেনে বুঝে করে তবে অবশ্যই তারা হবে মুশরিক কারণ তারা সীমা লঙ্ঘন করেছে আল্লাহ তালার পাশে আরেক তাকে মেনে নেয়ার মাধ্যমে শরিক করেছে মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর দাস হিসাবে এবং আল্লাহ তাকে আদেশ করেছেন তার বিধানের কাছে আত্মসমর্পণ করার জন্য কিন্তু কিছু মানুষ এটাকে প্রত্যাখ্যান করেছে এবং নির্ধারিত সীমা লঙ্ঘন করেছে আইন প্রণেতারা নিজেদেরকে এসব সংসদ সদস্যরা নিজেদেরকে আল্লাহ সমকক্ষ বানাতে চায় এবং তারা বিধান প্রণয়নে অংশগ্রহণ করতে চায় যা কারো জন্য বৈধ নয় শুধুমাত্র আল্লাহ তালা ছাড়া যদি কেউ নিজেকে বিধানদাতা হিসেবে প্রতিষ্ঠিত করার মাধ্যমে সীমা অতিক্রম করে তবে সে একজন উপাস্যকের ভূমিকায় সে একজন উপাস্যের ভূমিকা অবতীর্ণ হয় সে মাহবুদের ভূমিকা অবতীর্ণ হয় তার ইসলাম এবং তার তৌহিদ গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না সে যা করেছে তা অস্বীকারপূর্বক এগুলাকে বর্জন করবে এবং সেই ভ্রান্ত জীবন ব্যবস্থার কর্মী বা সমর্থনকারীদের থেকে মুক্ত হওয়ার জন্য জিহাদ করবে এবং যতক্ষণ না সে নিশ্চিতভাবে জানবে যে গণতন্ত্র একটা ভ্রান্ত মতবাদ এবং এই ব্যবস্থার বিরোধিতা করবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুসলিম হতে পারবে না আমি এখানে বলতে চাই যে আসলে এই গণতন্ত্র এটা হচ্ছে মানব জাতির জন্য বর্তমান সময়ে একটা মারাত্মক ধরনের ফিতনা এত গভীর ফিতনা এই শির্কের কুফরির দরজাকে খুলে দিয়েছে এই গণতন্ত্র এটা এক মারাত্মক ফিতনা চরম আকার ধারণ করেছে কম বেশি অনেক মুসলমানরাই এটার সাথে জড়িত হয়ে গেছে আল্লাহ তালা বলেছেন উমিরু যে তারা চায় তাগুতের কাছে বিচার প্রার্থী হইতে মিথ্যা মাবুদদের কাছে বিচার প্রার্থী হইতে যদিও এদেরকে প্রত্যাখ্যান করার জন্য এগুলোকে অস্বীকার করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ইউরিদুনা ইয়া তাহা মুইলা তাগুত তাগুতের কাছে চায় তারা বিচারবর্তী হইতে অকাদ উমিরু আইয়াক ফুরুবি অথচ এগুলাকে অস্বীকার করার জন্য তো তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে তো এগুলোর জন্য এগুলোকে বর্জন করার জন্যই নির্দেশ দেওয়া হয়েছে এই আয়াতের ব্যাপারে মুজাহিদ রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন বলছেন যে আত্মাউত আল ইনসান ইয়াতাহা ইলাইহি আমরিহিম অর্থাৎ তাগুত হচ্ছে মানুষরূপী শয়তান যার কাছে মানুষ বিচার ফাঁসালার জন্য যায় এবং যারা তাকে অনুসরণ করে তিনি বলছেন তাগুত হচ্ছে মানুষরূপী শয়তান যার কাছে মানুষ কি করতে যায় বিচার ফাঁসালার জন্য যায় এরাই হচ্ছে তাগুত এবং তারা যারা তাকে অনুসরণ করে শাইখুল ইসলাম ইবনে তাইমা রহমতুল্লাহ বলছেন যে এ কারণেই যে কোরআনের নির্দেশিত বিধান ছাড়া বিচার ফেসলা করে না সেই হচ্ছে তাওত যে ব্যক্তি কি করে না কোরআনের নির্দেশিত ফয়সালা অনুযায়ী কোরআনের নির্দেশিত বিধান ছাড়া বিচার ফয়সালা করে না কোরআনের নির্দেশিত বিধান দিয়ে বিচার ফেসালা করে না সেই হচ্ছে তাওগুদ এ ব্যাপারে ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে তাগুত হচ্ছে সেই যে তার সীমাকে অতিক্রম করেছে তার যে সীমা এটাকে অতিক্রম করেছে হয় ইবাদত অনুসরণ অথবা আনুগত্যের মাধ্যমে সুতরাং কোন মানুষ উপাস্য উপাস্য হয় সেই ব্যক্তি যাকে আল্লাহ এবং তার রাসুলের পাশাপাশি বিচারক সাব্যস্ত করা হয় আল্লাহ এবং তার রসুলের পাশে যাকে বিচারক সাব্যস্ত করা হয় সে তখন উপাসক হয় সে তখন উপাস্য হয় অথবা আল্লাহর পাশাপাশি যার ইবাদত করা হয় অথবা যার অনুসরণ করা হয় আল্লাহকে অগ্রাহ্য করে অথবা যাকে মান্য করা হয় এমন বিষয়ে যার মাধ্যমে আল্লাহকে অমান্য করা হয় এই সব কিছুর মাধ্যমে যাকে এভাবে ইবাদত করা হয় তাকে মান্য করা হয় ইবনুল কাইম রহমতুল্লাহ বলেন যে সেই হচ্ছে তাওগুদ তিনি আরো বলেন যে আল্লাহ রসুল যে বিধান নিয়ে এসেছেন যদি কেউ তা বাদ দিয়ে বিচার ফেসলা করে এবং তার দিকে প্রত্যাবর্তন করে সে মূলত অন্য কোনো উপাস্যের অনুসরণ করছে অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের যে বিধান নিয়ে এসেছেন আল্লাহ আল্লাহ রসুল যে বিধান নিয়ে এসেছেন কেউ যদি বিচার ফয়সালা এটা তারা বিচার ফয়সালা না করে এবং এটার দিকে কোরআন সুনার দিকে রসুল সাল্লাহ আলাইসাল্লামের আনিত বিধানের দিকে প্রত্যাবর্তন না করে সে মূলত অন্য কোনো উপাস্যের অনুসরণ করছে অর্থাৎ আল্লাহকে বাদ দিয়া অন্য কোনো উপাস্যের অনুসরণ করতেছে অন্য কোনো মাহবুদের অনুসরণ করতেছে বর্তমান সময়ে যেসব উপাস্যের ইবাদত করা হয় অর্থাৎ তথাকথিত আইন প্রণয়নকারী পরিষদের মানুষের তৈরি দেবদেবী উপাস্য তাদের ভ্রান্ত অনুসারীদেরকে প্রত্যেক মুসলিমের অবশ্যই এগুলাকে বর্জন করতে হবে যেন সবচেয়ে মজবুত রজ্জু ইসলাম এবং আল্লাহর তহিদ আল্লাহর একত্বকে শক্তভাবে ধারণ করা যায় এবং জাহান নামের আগুন থেকে রক্ষা পাওয়া যায় তো এগুলাকে বর্জন করতে হবে যেগুলো হচ্ছে তথাকথিত আইন প্রণয়নকারী পরিষদের যারা মানুষের তৈরি ক্ষণস্থায়ী এসব আইন বিধান বাস্তবায়ন করে অর্থাৎ এগুলা ক্ষণস্থায়ী উপাস্য বা দেব দেবী এগুলাকে বর্জন করতে হবে আল্লাহ তালা এ ব্যাপারে বলেন আল্লাহ বলতেছেন যে তাদেরকে এমন কোনো শরিক দেবতা আছে যারা তাদেরকে তাদের জন্য বিধান দিয়েছে এমন দিনের যার অনুমতি আল্লাহ দেন নাই ফয়সালার ঘোষণা না থাকলে তাদের বিষয়ে তো সিদ্ধান্ত হয়েই যেত অর্থাৎ তাদেরকে এমন আমলাহম সুরাকা ও সারাউলাহম মিনার দিন এমন শরিক দেবতা আছে আল্লাহর পাশাপাশি যারা তাদেরকে এমন দিনের অনুমতি দিয়েছে যেটার মালাম ইয়াজাম বিহিল্লা আল্লাহর অনুমতি আল্লাহ তালা যার অনুমতি দেন নাই আল্লাহ হোসেন যদি ফয়সালার যে বিধান ফায়সালার ব্যাপারটা যদি নির্ধারিত না থাকতো তাহলে এদের ব্যাপারে তো ফায়সালা হয়ে যেত সিদ্ধান্ত হয়ে যেত মানুষ এইসব আইন প্রণয়নকারীদেরকে অনুসরণ করে আসছে এবং বিধান দেয়া এবং আইন প্রণয়ন করাকে তাদের এবং তাদের সংসদের এবং স্থানীয় এবং আঞ্চলিক এবং আন্তর্জাতিক শাসন ব্যবস্থার অধিকার এবং বৈশিষ্ট্য বলে মেনে নিয়েছে তারা তাদের সংবিধানের মাধ্যমে প্রমাণ করেছে যে জনগণই হচ্ছে প্রকৃত বিধান দেনেওয়ালা এই কারণেই আইন প্রণয়নকারীরা তাদের অনুসারীদের ইলাহ হয়ে যায় তাদের মাহবুদে পরিণত হয়ে যায় অনুসারীগণ তাদেরকে এই কুফরি মতবাদ এবং শিল্পের ব্যাপারে মেনে নিয়েছে যেরূপ আল্লাহ খ্রিস্টানদের ব্যাপারে বলেছেন যে যারা আনুগত্য করেছিল তাদের ধর্মযাজক এবং সন্ন্যাসীদেরকে আজকের গণতন্ত্রের অনুসারীরা ওইসব সংসার বিরাগী এবং ধর্মযাজকদের থেকে বেশি নিকৃষ্ট এবং অপবিত্র কারণ যদিও তারা হালালকে হারাম এবং হারামকে হালাল করত কিন্তু তারা নিজেদের আইন প্রণয়নকারী বলে দাবি করত না ওইসব সন্ন্যাসী এবং ধর্মযাতকরা সরাসরি এই কথা দাবি করত না তারা এগুলো তাওরাত এবং ইঞ্জিলের বাণী বলে চালাইত তারা নিজেরা সংবিধান তৈরি করত না কেউ যদি তাদের কথা গ্রহণ না করত বা অনুসরণ না করত করত তাহলে তারা তাদেরকে শাস্তি প্রদান করত না আর না তারা তাদের মিথ্যা উপাস্যগুলোর পক্ষে প্রমাণ দেওয়ার জন্য আল্লাহর কিতাব ব্যবহার করত এই বিষয়টি যদি আপনার কাছে স্পষ্ট হয় তাহলে আপনার জানা উচিত ইসলামের মজবুত হাতলকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা এবং মানুষের তৈরি উপাস্যকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হলো ইসলামের চূড়া আর এর দ্বারা আমি জিহাদকে বোঝাচ্ছি জিরোয়াতুসানাম আমি এর দ্বারা জিহাদকে বোঝাচ্ছি ইসলামের শীর্ষ চূড়াকে বোঝাচ্ছি লেখক বলেন জিহাদ করতে হবে তাগুত এবং তার অনুসারী এবং তার সাহায্যকারীদের বিরুদ্ধে এই মানব রচিত সংবিধানকে ধ্বংস করার জন্য এবং চেষ্টা করতে হবে যেন মানুষ এদের ইবাদত থেকে ফিরে আসে এবং একমাত্র আল্লাহর ইবাদতের দিকে প্রত্যাবর্তন করে অবশ্যই এই পদক্ষেপের সাথে থাকতে হবে একটি ঘোষণা এবং প্রকাশ্য বক্তব্য ঠিক যেমনটি নবীগণ করেছিলেন এবং আমরা অবশ্যই তা করব একই পদ্ধতি এবং একই পথ অবলম্বন করে যে পথটি আল্লাহ তালা স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইসাল্লামের মিল্লাত মিল্লাত ইব্রাহিম ইব্রাহিম আলাইসাল্লামের আদর্শ এবং তার দাওয়াতকে আমাদের নির্দেশ হিসাবে নেওয়ার আদেশ প্রদানের মাধ্যমে লেখক এখানে এই বিষয়টাই স্পষ্ট করতে চেয়েছেন যে গণতন্ত্রের মাধ্যমে যারা সংসদ প্রতিনিধি হয় তারা তাগুতে পরিণত হয়ে যায় তারা মূর্তাতে পরিণত হয়ে যায় তাদের বিরুদ্ধে জিহাদ করে সেখানে ইসলামিক সরিয়া বাস্তবায়ন করা কুফরি সংবিধানকে কুফরি মানবরচিত বিধানকে বাতিল দিনকে সরিয়ে দিয়ে সেখানে ইসলাম নিয়ে আসার জন্য জিহাদ করে এটা ফর্জে আইন এটাই আমাদেরকে করতে হবে এই বিষয়টার দিকে তিনি আহ্বান করেছেন এবং মিল্লাত ইব্রাহিমের আহ্বান এটাই এ ব্যাপারে আল্লাহ তালা বলেছেন قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده তোমাদের জন্য ইব্রাহিম এবং তার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ যখন সে তাদের সম্প্রদায়কে বলেছিল তোমাদের সাথে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার ইবাদত করো তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করি তোমাদের এবং আমাদের মধ্যে সৃষ্ট হলো শত্রুতা এবং বিদ্বেষ চিরকালের জন্য যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ইমান আনবে কাজেই এই বক্তব্যের স্পষ্ট স্পষ্ট এখানে বক্তব্য রয়েছে স্পষ্ট অর্থ রয়েছে লেখক বলেন যে ভেবে দেখুন কিভাবে আল্লাহ এখানে বিদ্বেষের পূর্বে তাদের প্রতি বিদ্বেষ ঘৃণার পূর্বে শত্রুতার কথা দিয়ে শুরু করেছেন কারণ বিদ্বেষের চাইতে এই ঘৃণার চাইতে শত্রুতাটা বেশি গুরুত্বপূর্ণ কারণ একজন ব্যক্তি তাগতের অনুসারীদেরকে ঘৃণা করতে পারে কিন্তু তাদেরকে শত্রু হিসাবে নাও ভাবতে পারে তাই কোনো ব্যক্তি মুসলিম হিসাবে তার দায়িত্ব এবং কর্তব্য পালন করতে পারবে না যতক্ষণ না সে তাদেরকে ঘৃণা করবে এবং শত্রু হিসেবে গণ্য করবে মানে এই গণতন্ত্রের এই এমপিদেরকে এদের প্রবক্তাদেরকে এদের প্রধান প্রধানদেরকে যদি ঘৃণা না করে শত্রু হিসাবে গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত সে তার সঠিকভাবে মুসলিম হিসাবে দায়িত্ব পালন করতে সক্ষম হবে না লেখক বলেন যে ভেবে দেখুন কিভাবে আল্লাহ তালা মিথ্যা উপাস্যদের সাথে সম্পর্ক ছিন্ন করার পূর্বে সেগুলোর অনুসারীদের সাথে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছেন অর্থাৎ উপাস্যদের পূর্বে যারা এদের উপাসনা করত এদের সাথে আগে সম্পর্ক ছিন্ন করতে বলেছেন কারণ দ্বিতীয়টার চেয়ে প্রথমটা বেশি গুরুত্বপূর্ণ অনেক মানুষই পাথর মূর্তি দেবতা সংবিধান আইন এবং বাতিল জীবন ব্যবস্থার প্রত্যাখ্যান করে কিন্তু তারা এসব উপা এটার যে উপাস্য বা বাতিল দিনের যে অনুসারীরা বা যারা সাহায্যকারী তাদেরকে প্রত্যাখ্যান করতে অস্বীকার করে তাদেরকে করে না এ কারণেই এ ধরনের লোক তাদের দায়িত্ব এবং কর্তব্য পালন করতে পারবে না যদি সে এসব উপাস্যদের দাসদেরকে প্রত্যাখ্যান করে তবে বোঝা যায় যে সে তাদের ভ্রান্ত ব্যবস্থা এবং তারা যাদের ইবাদত করে সেগুলোকে প্রত্যাখ্যান করে প্রত্যেকের কমপক্ষে অবশ্যই পালনীয় কর্তব্য ফরজে আইন হচ্ছে যা ছাড়া কেউ নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে না তা হলো এসব মিথ্যা উপাস্যগুলোকে বর্জন করা তাদেরকে পরিত্যাগ করা এবং তাদের শিরকি এবং মিথ্যা মতাদর্শের অনুসারী না হওয়া এটা কমপক্ষে প্রয়োজন তাহলে না হলে সে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে সক্ষম হবে না কারণ আল্লাহ তালা বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মতি রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত আমি প্রত্যেক জাতির নিকট রাসূল পাঠিয়েছি এই মর্মে যে এই নির্দেশ দেবার জন্য যে আনি আবদুল্লাহ আল্লাহর ইবাদত করো ওয়াজতানিবুত তাগুত এবং তাগুতের ইবাদত থেকে দূরে থাকো তাগুতকে বর্জন করো এবং আল্লাহ তালা আরো নির্দেশ দিয়েছেন ফজতানিবুর রিজসা মিনাল আওসানি অজতানিবু কৌলা জোর আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন যে তোমরা বর্জন করো মূর্তি পূজার অপবিত্রতা এবং দূরে থাকো মিথ্যা কথা থেকে ইব্রাহিম আল ইসলামের দোয়া সম্পর্কে আল্লাহ তালা উল্লেখ করেছেন অজনুগ্নি ও আসনাম তিনি আল্লাহর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 আশা করেন যা আল্লাহ সৎকর্মশীল ব্যক্তিদের দিয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এসব তাগুদদেরকে বাতিল মাবুদদেরকে বর্জন করতে হবে প্রত্যাখ্যান করুন তাদের শিরকি মতাদর্শকে এই গণতন্ত্রকে এখনই এই মুহূর্ত থেকে কেউই আখেরাতে এদেরকে প্রত্যাখ্যান করতে পারবে না যদি সে দুনিয়াতে এদেরকে প্রত্যাখ্যান না করে কিন্তু যারা তাদের এই বাতিল মাহবুদদের তাগুদদেরকে বাতিল জীবন ব্যবস্থাকে সাহায্য করবে এবং তাদের অনুসরণ করবে তাদেরকে কেয়ামতের দিন এক আহ্বানকারী বলবে সে তারই অনুসরণ করবে যার ইবাদত সে করত। যে সূর্যের ইবাদত করত সে সূর্যের অনুসরণ করবে যে চন্দ্রের ইবাদত করত সে চন্দ্রের অনুসরণ করবে যারা মিথ্যা উপাসদের উপাস ইবাদত করত তারা তাদের অনুসরণ করবে কিন্তু যারা আল্লাহর আল্লাহর প্রতি ইমান এনেছিল তাদেরকে বলা হবে তোমরা কিসের জন্য অপেক্ষা করছো তোমরা কেন তাদের অনুসরণ করছো না এবং তারা উত্তর দিবে আমরা আমাদের রবের জন্য অপেক্ষা করছি যারা তাদের আল্লাহর ইবাদত করতে একমাত্র তারা বলবে আমরা আমাদের রবের জন্য অপেক্ষা করছি আমরা তাদের অনুসরণ করছি না কারণ দুনিয়াতে আমরা তাদের অনুসরণ করিনি যখন আমাদের টাকা পয়সা এবং কর্তৃত্বের খুবই প্রয়োজন ছিল তাহলে তাহলে কিভাবে তুমি এখন আমাদেরকে তাদের অনুসরণ করতে বলছো তো এ আল্লাহ তালা বলেছেন যে ফেরেস্তাদেরকে বলা হবে যে একত্র করো জালেম এবং তাদের সহচরদেরকে এবং তারা যাদের ইবাদত করত তাদেরকে এখানে সহচর বলতে তাদেরকে বোঝানো হচ্ছে যারা যাদেরকে তারা পছন্দ করে তাদের মিথ্যা আদর্শের সমর্থক কিংবা সাহায্যকারী এরপরে আল্লাহ তালা আরো বলেছেন فإنهم يومئذ في العذاب مشتركون إنا كذلك نفعل بالمجرمين إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون তাদের সকলকে সেদিন শাস্তিতে কি শাস্তির জন্য শরিক করা হবে অপরাধীদেরকে আমি এরূপে করে থাকি তাদের নিকট আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই এই কথা বলা হলে তারা অহংকার করত লেখক বলতেছেন এখানে সাবধান হও তহিদের কালেমাকে প্রত্যাখ্যান করো না এটাকে এড়িয়ে চলো না এই কালিমা দ্বারা যা বোঝানো হয়েছে তার ব্যাপারে উদাসীন থাকবা না গাফেল থাকবা না সর্বদা এর জন্য গর্ববোধ করো এটা হচ্ছে আল্লাহর একত্ব এটা হচ্ছে তহিদ সত্য অনুসরণের ব্যাপারে অবজ্ঞা করো না তাগুতের সাহায্যকারী হয়ে না মিথ্যা মাবুদদের সাহায্যকারী হয়ে না কারণ তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে শেষ বিচারের দিন তোমাকে তাদের মানে জালেমদের সাথে উঠানো হবে তাদের শাস্তির অংশীদার হতে হবে তোমাকে তোমার অবশ্যই জানা থাকা উচিত যে আল্লাহ আমাদেরকে এই সত্য দিন দিয়েছেন আর এই দিন তথা জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম অর্থাৎ আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করা এবং আল্লাহ এই দিনকে তার একত্ববাদী তার একত্বের অনুসারী বান্দাদের জন্য মনোনীত করেছেন কাজেই যারা অনুসরণ করবে তাদের আমল গ্রহণযোগ্য হবে আর যে কেউ অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করবে তা প্রত্যাখ্যান করা হবে এবং সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আল্লাহ তালা বলেছেন এখানে ইয়া বানিয়া ইল্লা ওয়া এবং ইব্রাহিম এবং ইয়াকুব এই প্রসঙ্গে তাদের পুত্রদেরকে নির্দেশ দিয়ে বলেছিল হে পুত্রগণ আল্লাহ তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন সুতরাং আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না তিনি বলেছেন ইন্না দিন ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম একমাত্র মনোনীত দিন আল্লাহ বলেছেন অমাইয়াবতাবি গৈরাল ইসলাম দিন ফালাই ইয়কবালামিন অহুয়া ফিল মিনাল যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিনের অনুসরণ করবে সেটা কখনোই তার থেকে গ্রহণ করা হবে না অহুয়াফিলা আখরাতি মিনাম খসিরিন সে হবে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত দিন শব্দটা শুধুমাত্র ইহুদি খ্রিস্টান বা এমন অন্যান্য ধর্মের মধ্যে সীমাবদ্ধ করা থেকে সতর্ক থাকা উচিত কারণ এতে হতে পারে যে কেউ অন্য কোনো বাতিল জীবন ব্যবস্থার অনুসরণ করে এবং বিপদগামী হবে কারণ দিন বলতে বোঝায় প্রত্যেক ধর্ম জীবন ব্যবস্থা বিচার ব্যবস্থা এবং বিধান যা মানুষ অনুসরণ করে এবং মেনে চলে এই সকল বাতিল জীবন ব্যবস্থা এবং মতাদর্শকে আমাদের অবশ্যই বর্জন এবং পরিত্যাগ করতে হবে আমাদের অবশ্যই এগুলোকে অস্বীকার করতে হবে এর সাহায্যকারী এবং সমর্থকদের থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে এবং শুধুমাত্র তৌহিদ তৌহিদের একত্র একত্বের আল্লাহর একত্বের অনুসারী হিসেবে জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে এই জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম সকল কাফের যারা ভিন্ন জীবন ব্যবস্থার অনুসারী তাদের উদ্দেশ্য করে আল্লাহ তালার আল্লাহ আমাদেরকে এটাই বলার হুকুম দিয়েছেন বলুন হে কাফিররা লা আবুদু মা তা আবুদুন তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না এবং আমি তার ইবাদত করি নাই ইবাদতকারী নই এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি ওয়ালা আনা আবিদুম আবাদতুম আবার পুনরায় বলা হচ্ছে যে আমি তার ইবাদতকারী নই তোমরা যার ইবাদত করো ولا انتم عابدون ما اعبد এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমাদের জন্য তোমাদের দিন আমাদের জন্য আমার দিন আমার জন্য আমার দিন সুরক্ষা ফেরুন তাই যখন কোনো কোনো সমাজের মুসলিমদের অবশ্যই অবশ্যই উচিত নয় যে কাফেরদের সাথে এমন একটা সমাজ ব্যবস্থার ব্যাপারে ঐক্যমত হওয়া মিলিত হওয়া অথবা সংগঠিত হওয়া যা ইসলামের সাথে সাংঘর্ষিক অর্থাৎ গণতন্ত্রের মতো এই সাংঘর্ষিক ইসলামের সাথে এই কুফরি জীবন ব্যবস্থার ব্যাপারে ঐক্যমত হওয়া তাদের সাথে মিলিত হওয়া সংগঠিত হওয়া কখনোই কখনই উচিত নয় তারা যদি সমাজ ব্যবস্থার ব্যাপারে একমত হয় তবে তাই তাদের দিন বা জীবন ব্যবস্থা হয়ে যাবে যদি এ ব্যাপারে ঐক্যমত পোষণ করা হয় তাহলে ওইটাই তাদের জীবন অবস্থা হয়ে যাবে রসুল সাল্লাহ আলাইসালাম সতর্ক করে গিয়েছেন যে যে কেউ কোনো মুশ্রিকদের সাথে দেখা করবে অর্থাৎ মুসলমানদের মধ্য থেকে গিয়ে কেউ যদি মুশ্রিকদের সাথে দেখা করে একসাথে থাকে বসবাস করে তাদের সাথে অবস্থান করে তাদের জীবন পদ্ধতি তাদের মত ইত্যাদির সাথে একমত পোষণ করে তার সাথে বসবাস উপভোগ করে তাহলে সে তাদেরই একজন তাহলে সে তাদেরই একজন তো এইসব সমাজ ব্যবস্থা এইসব বাতিল মিথ্যা ভ্রান্ত বাতিল দিনই সমাজ ব্যবস্থার মধ্যে রয়েছে যেমন কমিউনিজম সাম্যবাদ সোশ্যালিজম সমাজতন্ত্র ইহুদিবাদ জায়নিজম বা ধর্ম নিরপেক্ষ মতবাদ সেকুলারিজম অন্যান্য যত মতবাদ রীতিনীতি আছে যা মানুষকে মানুষ নিজে উদ্ভাবন করেছে অতঃপর এসব মতবাদকে নিজের দিন বা জীবন ব্যবস্থা হিসেবে নিয়ে সন্তুষ্ট এইসব দিনেরই একটা দিন হচ্ছে গণতন্ত্র এটা এমন একটা জীবন ব্যবস্থা যা আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থার সাথে সাংঘর্ষিক এখানে এই নব উদ্ভাবিত জীবন ব্যবস্থা যার